আসসালামু আলাইকুম আটত্রিশ নম্বর জাল যেটা সেটা হলো অমর রাদি আল্লাহ তালু কর্তৃক তার ছেলেকে আবু শাহমাকে দৌড়া মারা এটা শুনছেন যে ওনার ছেলে নাকি আবু শামা নাকি জানা করছিলেন ওই জেনার অপরাধে একশত বেত্রাঘাত করার কথা আশি বেত্রাঘাত দিছে আর মারা গেছেন তারপরে বাকি বিষটা কবরের উপরে দিচ্ছেন এইটা একেবারে ডাহা মিথ্যা কথা সমস্ত মহাদ্দেশিন কেরাম বলছেন এটা একেবারে ভিত্তিহীন মিথ্যা গল্প আর আল্লামা ইবনুল জাউজি আরেকটু আগায় বলছেন দেখেন ইবনুল জাউজি সে পাঁচশো সাতানব্বই হিজড়িতে এন্তেকাল করছেন সেই আমলের ইবনুল জাউজি আজ থেকে প্রায় আটশো বছর আগে তিনি বলছেন যে এই কথাগুলো ভিত্তিহীন মিথ্যা কথাগুলো জাহেল ওয়াইজারা শ্রোতাদেরকে কাঁদানোর জন্য এগুলা নিজেরা তৈরি করছে তাহলে বোঝা যায় ইবনুল জাহজির আমলেও জাহেল ওয়াইজ ছিল জাহেল বক্তা ছিল আজ থেকে আরো আটশো বছর আগে ওই আমলেও জাহেল ওয়াইজ ছিল বক্তা ছিল বড় বড় তারা মানুষকে কাঁদানোর জন্য মানুষের চোখের পানি আনার জন্য তারা এরকম ডাহা বানায় বানায় মিথ্যা গল্প মিথ্যা কাহিনী বলতো যেটার দ্বারা আজও অব্যাহত আছে এবং পূর্বেকার সালাফেরা কখনো সুদ দিয়ে ওয়াজ করেন নাই সাহাবাই কেরাম কখনো সুর দিয়ে ওয়াজ করেন নাই তাবেইন কেরাম সুর দিয়ে ওয়াজ করেন নাই তাবে তাবেইন কেরাম সুর দিয়ে ওয়াজ করেন নাই যুগে যুগে আহলুসুন্নাতল জামাতের সালাব যারা ছিলেন সুর দিয়ে ওয়াজ করেন নাই সুরের ওয়াজ আবিষ্কারে করছে কিছু জাহেল ওয়াজ ধর্ম ব্যবসায়ী কিছু বন্ড সুফি তারা এরকম এই সুরের ওয়াজ আবিষ্কার করছে সুরের ওয়াজের দ্বারা মানুষের চোখের পানি আসে সুরের ওয়াজের দ্বারা মানুষ মনে করে যে কিছুক্ষণ শুনতে খুব আরাম লাগে ভালো লাগে এই সুরের ওয়াজের দ্বারা জাহেলেরা ওয়াজ করার সুযোগ পাই গেছে সুরের ওয়াজ যদি প্রচলন না হইতো তাহলে যারা বড় বড় আলেম তাদের সাথে জনগণের সম্পর্ক থাকতো সুরের ওয়াজের কারণে বড় আলেম থেকে সাধারণ জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে আজকে দেখেন আমাদের দেশেও সর্বস্তরের সর্বমতের দেওবন্দি আলেম বলেন বেরলবি আলেম বলেন যত মতের ওলামাইকেরাম আছে যারা বড় আলেম তাদের সাথে জনগণের সম্পর্ক নেই জনগণ তাদেরকে চিনেও না কিন্তু যারা ওই সুর দিয়ে ওয়াজ করে বক্তা এদেরকে জনগণ চিনে কিন্তু এরা হলো জাহেল সাধারণ জনগণ গোমরা হয় বেশি এদের দ্বারা যদি বড় আলেমদের সাথে এদের জনগণের সম্পর্ক থাকতো তাহলে সাধারণ জনগণ এত গোমরা হতো না কারণ বড় আলেমেরা কোরআন সুন্নার কথা বলতে অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন তারা যেই মতের যেই পথের হোক যারা বড় আলেম তাদের ভিতরে অবশ্যই আল্লাহর বয় আছে আখেরাতের বয় আছে তারা কথা বলতে অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন কিন্তু এইসব আলেমদেরকে সাধারণ জনগণ চেনেও না তাদের সাথে এদের সম্পর্ক অনেক এসব মাইকে নাম শুধু মাদ্রাসায় দাস দিচ্ছেন তাদ্রিস দিচ্ছেন এই লেখাপড়ার মধ্যে এলেমের মধ্যে সীমাবদ্ধ আছেন সাধারণ জনগণের সাথে তাদের সম্পর্ক নেই কারণ সাধারণ জনগণ এদেরকে ওয়াজ করতে আনলে মানুষ দশজনও হবে না আর জাহেল একটা আনি বসাই দিলে লক্ষ লক্ষ মানুষ এখন এই লক্ষ লক্ষ মানুষগুলা ওই বড় আলেমের থেকে বিচ্ছিন্ন হয়ে ওই জাহেল সুরকার ওয়াইজের ওয়াজে বিচ্ছিন্ন তারা গোমরাহি শিখতেছে আর দিন থেকে বিচ্ছিত হয়ে যাচ্ছে এই জন্যই সালাফেরা এই সুদ দিয়ে ওয়াজ করতেন না আমার সম্মানিত অবস্থা ছিলেন ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ ওনাকে আমরা একদিন ধরছিলাম যে আপনি সুর দিয়ে ওয়াজ করেন না কেন যে আপনি তো দরবারের ফির সাহেবের দরবারে ওয়াজ করেন ফির সাহেবের দরবারে সবাই সুর দিয়ে ওয়াজ করে আপনি সুরবাদে ওয়াজ করেন কেন খালি কথার মতো তো তখন উনি বলছিলেন যে সুর দিয়ে ওয়াজ করলে ব্যক্তি লাভবান হয় জনগণ ক্ষতিগ্রস্ত হয় তা আমরা বললেন যে এটা কেমন কথা ব্যক্তি লাভবান হয় তখন বুঝে আসে নাই জনগণ ক্ষতিগ্রস্ত হয় তখন তিনি বলছেন যে সুর দিয়ে ওয়াজ করলে আমার ডিমান্ড বেড়ে যাবে আমি বিশাল বক্তা হয়ে যাব। আমাকে হেলিকপ্টারে করে নিবে এক লক্ষ টাকা দিবে বিশাল টাকা পয়সা ইনকাম করতে পারবো আমি অনেক লাভবান হব কিন্তু ওম্মা ক্ষতিগ্রস্ত হবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে কারণ জনগণ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে জনগণ বড় আলেমদের কথা শুনবে না জনগণ এবার এই সুরকার জাহেল ওয়াজদের কথা শোনা শুরু করবে এর দ্বারা ওম্মা দিন থেকে বিচ্যুত হয়ে যাবে গোমরা হয়ে যাবে আর এজন্য সালাফেরা কখনো এই সুরের ওয়াজ করতেন না তা আমরা যে কথাটা বলতেছি ইবনুল জাহাজির আমলেও এইরকম জাহেল সুরকার ওয়াইজারা যারা এই ওমরের ছেলের ঘটনা তারা বানে বানে বর্ণনা করতো যেমন আমাদের দেশে হরিণীর ঘটনা হরিণ একটা বান্দা ছিল গাছের এই তলায় ঘন্টার পর ঘন্টা ওয়াজ চলে মানুষ এক লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে লই যে এই ওয়াজ শুনে যে হরিণীর ওয়াজ ছিল হরিণীর একটা বান্দা ছিল যে আল্লাহ রসুলের মহব্বত হরিণ বাচ্চা লই চলে আসছে এই জাতীয় ইবদুল জাউজি বলেন ওই যুগের জাহেল সুরকার ওয়াইজারা অসংখ্য মিথ্যা কথা বানাইছে তার মধ্যে একটা হলো অমর রাজিল্লাহ তার ছেলেকে আশি দোররাম আসছেন একশো দোররাম আসছেন অথচ ঘটনা এটা না ঘটনা আরেকটি আছে সে ঘটনাটা ইবদুল জাউজি উল্লেখ করছেন অমর রাজিল্লাহ খালাফতকালে তার ছেলে আব্দুর রহমান আবু শাহমা আদি আল্লাহ তালু মিশরে থাকতেন উনি একদিন এই খেজুর বিজিয়াই নাবিজ খাবার খেয়েছিলেন নাবিজ আরবের প্রসিদ্ধ খাবার তো এটার মধ্যে একটু নেশা নেশা এসে গিয়েছিল মাতলামি এসে গিয়েছিল তা আবু শাহমা রাদিয়াল্লাহ তালন কত বড় মোত্তাকিন ছিলেন তিনি মিশরের শাসনকর্তা আমার ইবনে আস রাদিয়াল্লাহ তালানোর কাছে আসলেন এসে বললেন যে আমি যে নাবিজ খাবারটা খেয়েছি এটার মধ্যে একটু মাদকতা এসে গেছে আমাকে শাস্তি দেন আল্লাহ একবার অথচ আমার ইবনে আস জানেনও না শুনেনও না দেখেনও নাই উনি মদও খান নাই নেশাও খান নাই খাইছেন হালাল খাবার কিন্তু হালাল খাবার খাইতে যাই একটু নেশা আসছে নেশা আসার কারণে নিজে আসছেন শাসকের কাছে যে আমাকে শাস্তি দেন আমার খাবারের মধ্যে নেশা আসছে তো তখন আমার ইবনে আসরাদের তাকে একটা ঘরের ভিতরে শাস্তি দিছিলেন ওমরের কাছে এই খবর পৌঁছছে তখন ওমর আমার ইবনে আজকে ধমক দিয়ে চিঠি লিখছিলেন যে তুমি কালকে আমার মাদারে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে তুমি আমার ছেলেকে ওমরের ছেলে বলে ঘরের ভিতরে তুমি শাস্তি দিছ অন্য মানুষের ছেলে হলে তুমি ঘরে দিতা না বাইরে দিতা আল্লাহ এর নাম ওমর ওমর ইবনে খাত্তা বলছে যে তুমি সবার ছেলেকে যেমন বাহিরে শাস্তি দাও আমি ওমর ইবনে খাত্তাবের ছেলেকেও সাধারণ ময়দানে শাস্তি দিতে হবে আমি ওমরের ছেলে বলে তুমি ঘরের ভিতরে শাস্তি দিছো এটা তুমি বড় ক্ষতির গুনার কাজ করছো বড় আল্লাহ নাফরমানি করছো তো ঘটনা ঘটছিল এটা এইটা এটা বাদ দিয়ে সমাজে প্রচলিত হয়ে গেছে যে উনি জানা করছে ওনাকে একশো দৌড়া মারছে ওমরাদের কারণে নিজে আশি দৌড়া মারছে এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা